মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তগবীর নারায় তগবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তগবীর নারায় তগবীর বিপ্লবী আমি চির সৈনিক চির দুর্জয় চির নির্ভীক বিপ্লবী আমি চির সৈনিক চির দুর্জয় চির নির্ভীক আল কোরআনের শামশের আমি কুটি কুটি করি রাতের ভীর নারায় তকবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তগবীর নারায় তগবীর কেসে কহে আমি ভেসে গেছি আজ মিথ্যার লাবে শক্তি আমার দেখিও আবার বাজবে দামামা যাবে আল্লাহর আমি শক্তি অসীম আলী হায়দার ইবনে কাসিম আল্লাহর আমি শক্তি অসীম আলী হায়দার ইবনে কাসিম সারা দুনিয়ার সারদার আমি চির উন্নত উচ্চশীর নারায় তকবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তগবীর নারায় তগবীর মুসলিম জাগে কারবালা শেষে কঠিন শপথ করে লাখো শহীদের কলিজার দামে নতুন পৃথিবী গড়ে সেই মুসলিম চিরয়ুদ্দাম তাই তো বজ্র শপথ নিলাম সেই মুসলিম চিরয়ুদ্দাম তাই তো বজ্র শপথ নিলাম আল্লাহরে রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর নারায় তগবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তগবীর নারায় তগবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তগবীর নারায় তগবীর নারায় তগবীর নারায় তগবীর নারায় তকবীর নারায় তকবীর